আপনার কাছে হাজির হয়েছি সেটা হলো আবদুল্লাহ মাসুদ রাজিয়াল্লাহ তালন হাদিস অবস্থাটা এমন একজন মেয়ে আর মেয়ের সঙ্গে ছেলের মেয়ে একজন বাবা রয়েছেন তার মেয়ে রয়েছে মেয়ের সঙ্গে তার ছেলের মেয়ে রয়েছে ও বিনতিল ইবিন ওয়া ওখতিন এবং বোনও রয়েছে তাহলে নিজের মেয়ে আর নিজের ছেলের মেয়ে আর রয়েছে বোন ফাকাদান নবী সাল্লা সাল্লামা লিল ইবনাতে আল নিসফ মেয়ের জন্য অর্ধেক আল্লাহর নই ফাইসলা করেছেন কারণ একজন যদি মেয়ে হয় আর কেউ না থাকে অর্ধেক পাবে বলে ইবনাতিল ইবিন আসুদুস আর ছেলের মেয়ের জন্যে ছয় ভাগের এক ভাগ তাকমেলা তাসুল হুসেন টু থার্ড অথবা দুই তৃতীয় অংশ পূর্ণ করার জন্যে কারণ মেয়েরা একজন যদি হয় অর্ধেক দুই বা দুইয়ের ততোধিক যত হবে মেয়েরা পাবে টু থার্ড অর্থাৎ দুই তৃতীয় অংশ এখানে মেয়ে তো অর্ধেক পেয়ে গেল তাহলে মেয়েদের যে হক হলো দুই তৃতীয় অংশ পূর্ণ করার জন্যে ছেলের মেয়েকে ছয় ভাগের এক ভাগ দিলে দুই তৃতীয়াংশ হয়ে গেল অমা বাকিয়া ফালিল ওখ আর যা বাকি থেকে গেল সেটা হলো বনের জন্যে এখানে বাকি অংশটা এবার কে পেয়ে যাবে বন পেয়ে যাবে এইভাবে আল্লাহ নবী ফায়সালা করেছেন এটা বোখারি শরীফের হাদিস ওয়ান আব্দুল্লাহ আমার রাজি আল্লাহ তালা আনহুমা কাল কালা রাসুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ বলেছেন দুই মিল্লাতের মানুষ আপোষের মধ্যে ওয়ারিস হবে না দুই মিল্লাত বলতে এখানে ইসলাম এবং কুফর এক মুসলিম অমুসলিমের বা অমুসলিম মুসলিমের বাবা মনে করেন অমুসলিম ছেলে অমুসলিম এই ছেলে বাবার অংশ পাবে না তাছাড়া অন্য যত ধর্ম রয়েছে সব একই মিল্লত তারা কাজে ইহুদি খ্রিস্টানের খ্রিস্টান বৌদ্ধের বৌদ্ধ হিন্দু বা এই ধরনের বা অন্য অন্য ধর্মলম্বী যারা একে অপরের তারা মিরাজ পাবে যদি ইসলামী দেশে জিম্মিরা বসবাস করে ইসলামী কোর্টে যদি তারা তাদের ভাগ বন্টনের জন্য যায় তাহলে তাদের আপোষের মধ্যে যে কোনো ধর্ম হোক তাদেরকে সেইভাবে হিসাব করে দিতে হবে এ হাদিসটি আহমাদ এবং তিরমিজি ব্যক্তিকে চারজন অর্থাৎ আবু দাউদ নাসাই ইবনে মাজা বর্ণনা করেছেন ওয়াকরাজুল হাকিম বিলাবজ ওসামা হাকিম ওসামার শব্দ দিয়ে বর্ণনা করেছেন তাহলে এই হালসের দ্বারা এবং আগের হালসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে দুইজন যেন মুসলিম হয় না হলে পাবে না ওয়ানিবনে বুরাইদা রাজি আল্লাহ আন আন আবে আন্না নবী সাল্লামা জা আলা লিজাদ্দাতে আসুদুস ইদা লাম ইয়াকুন নাহা উম রাহু আবু দাউদ নাসাই ওসাহ ইবনুল খোজাইমা ইবনুল জারুদ ও কওয়াহ ইবনু আদি ইবনু পুরাইদা থেকে বর্ণিত তিনি তার বাবা থেকে বর্ণনা করেছেন নবী সাল্লাহ সাল্লাম দাদির জন্যে এক ষষ্ঠ অংশ বন্টন নামায় করেছেন তাহলে দাদি যদি থাকে তাহলে ছয় ভাগের এক ভাগ দাদি মিরাজ থেকে উত্তরাধিকার সূত্রে পাবে ইদা আলাম ইয়াকুন দু নাহা ওম তবে শর্ত হলো যেন তার নিচে মা যেন না থাকে অর্থাৎ দাদিতে এক দরজা উপরে এক স্টেপ আর নিচের স্টেপ হলো মা তাহলে যদি মা থাকে দাদি আর পাবে না দাদি নানিরা আর পাবে না কারণ যে নিকটতম হবে তিনি পাবেন যিনি দূরের হবেন তিনি আর পাবেন না তাই আল্লাহ নবী আলিসাল্লাম দাদির জন্য এক অংশ ভাগ দিলেন তবে শর্ত হলো দাদির আগের যিনি মাইয়েতের নিকটতম মা সে যেন না থাকে তা থাকলে তারা আর পাবে না হাদিসটা আবু দাউদ না সেই বর্ণনা করেছেন ইবনে খোজাইমা ইবনুল জারুদ সহি বলেছেন কাউয়াহ ইবনু আদি ইবনু আদি রাহিমাহুল্লাহ হাদিসটিকে শক্তিশালী বলেছেন ওয়ানিল মিকদাম ইবনে মাআদি খারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الخال وارث من لا وارث له أخرجه أحمد والأربعة سوى الترمذي وحسنه أبو زرعة الرازي وصحه الحاكم ابن حبان মিকদাম ইবনে মাদি খারাপ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহাম বলেছেন আল খাল ওয়ারসুম্মাল্লা যার কোনো ওয়ারিস নাই তার খাল অর্থাৎ মামারা তার কি হবে ওয়ারিস পাবে তার বংশীয় যদি কেউ না থাকে আসাবা কেউ না থাকে তাহলে জাবিল আরহাম তারাও পাবে আল্লাহ বলছেন ওয়াউলুল আরহাম এবা আদহুম আউলা বেবাদ উলুল আরহাম যারা এরা সবাই তো আর এক স্তরের না এদের মধ্যে আবার যে নিকটতম সে বেশি হকদার যে দূরের তার চাইতে ইম্মা পুরুষদের জন্যে তার বাবা মা বা আত্মীয় যা ছেড়ে যাবে নারীদের জন্য বাবা মা এবং আত্মীয় যা ছেড়ে যাবে তেয়ায়তগুলি দিয়ে সাহাবাহিক রাম থেকে এটা সুসাব্যস্ত যদি জাবিল ফুরুজ না থাকে যাদের জন্য নির্দিষ্ট সংখ্যা এসে গেছে বন্টন নামানে গেছে এবং আসাবাও থাকবে না এক্ষেত্রে যারা জাবিল আরহাম মামা যেমন তারা পেয়ে যাবে হাদিসটি চারজনে বর্ণনা করেছেন তিরমিজি ব্যতিরিক অর্থাৎ তিনজনে তাহলে এখানে আবু দাওয়াত নাসাই ইবনে মাজা ও হাসান আবু জুর আর রাজি আবু জুর আর রাজি হাদিসটিকে হাসান বলেছেন ওয়াসাহুল হাকিম হেব্বান ইবনে হেব্বান এবং হাকিম হাদিসটিকে সহি বলেছেন وعن أبي أمامة ابن سهل قال كتب معي عمر رضي الله تعالى عنه إلى أبي عبيدة رضي الله تعالى عنه আবু উমামা ইবনু সাহাল থেকে বর্ণিত তিনি বলেন উমার ফারুক রাজিয়াল্লাহ তাল আনহু যখন খলিফা ছিলেন তখন আমাকে লিখে দিলেন আবু ওবায়দার কাছে একটা পত্র আন্না রাসুল আল্লাহ সাল্লা সাল্লাম আকাল আল্লাহ রাসুল হু মাউলা মাল্লা মাউলা আবু ওবায়দা রাজিয়াল্লাহ তাল আনহু যিনি দশজন সুসংবাদ প্রাপ্ত সাহাবিদের মধ্যে একজন যার মাধ্যমে বৃহত্তর শাম বিজয় হয়েছিল অত্যন্ত এক বীর সৈনিক এবং অত্যন্ত সমরবিদ আবু বাইদা রাজিয়াল্লাহ তাল আনহুর কাছে উমার ফারুক রাজিয়াল্লাহ তালা চিঠি লিখলেন আবু ওমামার হাতে দিয়ে লিখলেন যে আল্লাহ আল্লাহ রাসুল মাওলা মাল্লা মাউলা আলাহ যার কোনো ওয়ালি নেই যার কোনো ওয়ারিস নেই তার ওয়ারিস আল্লাহ আল্লাহ রাসুল অর্থাৎ কেউ যদি মারা যায় আর তার কেউ না থাকে নেওয়ার মতো ধন সম্পদ তার উত্তরাধিকার তাহলে তার সমস্ত মাল বাইতুল মালে অর্থাৎ রাজ কোষাধ্যক্ষের মধ্যে কে কি হবে সেটা জমা হবে রাজকীয় যে ভান্ডার সেখানে গিয়ে সব জমা হবে ওয়াল খাল ওয়ারিস মাল্লা আল্লাহ আর খাল মামা ওয়ারিস পাবে যার কোনো ওয়ারিস নেই তাহলে মামা জাবিল আর হাম তথাপিও কেউ না থাকার কারণে তার জাবিল ফরোজ বা আসাবা না থাকার কারণে সে ওয়ারিস পাবে এ হাদিসটি ইমাম আহমাদ বর্ণনা করেছেন এবং চারজনে আবু দাওয়াত ব্যতিরিকে ও হাসান তিরমিদি ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন ওসাহবন হেব্বান ইবন হেব্বান হাদিসটিকে সহি বলেছেন তাহলে এখানেও আমরা বুঝতে পারলাম যে যদি কেউ না থাকে একজন ব্যক্তির সব শেষ হয়ে যায় তাহলে তার ধন সম্পদ এটা কি হবে বাইতুল মালে গিয়ে জমা হবে ওয়ান আল্লাহ সাল্লাম মৌলুদ রাহাবু থেকে বর্ণিত তিনি আল্লাহর নবী থেকে বর্ণনা করেন রাসুল্লাহ বলেছেন যখন নবজাত শিশু যখন ভূমিষ্ঠের সময় কাঁদবে তখন সে ওয়ারিস হবে অর্থাৎ জীবিত সন্তান যদি পৃথিবীতে আসে ওই বাচ্চাটি কি পাবে সে ওয়ারিস হবে সে উত্তরাধিকারী হবে কাঁদলেই উত্তরাধিকার হবে এমন কথা না এটা একটা আলামত যে সে জীবিত জন্মগ্রহণ করেছে তার চোখ খুলেছে বা তার হার্ট কাজ করতেছে বা সে হাঁচি দিয়েছে বা কেঁদেছে এই পৃথিবীতে আসার পরে মোট কথা যে কোনোভাবে বাচ্চাটা জীবিত জন্মগ্রহণ করেছে এরপরেই যদি মরে যায় তাহলে সে ওয়ারিস হবে আর যদি মৃত মরা যদি জন্মগ্রহণ করে তাহলে সে ওয়ারিস পাবে না যিনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন তার মৃত্যুর সময় যারা ওয়ারিস তাদেরকে জীবিত থাকতে হবে মৃত্যু ব্যক্তির মৃত্যুর সময় যারা জীবিত থাকবে তারাই ওয়ারিস পাবে তাহলে বাচ্চা বাবা মারা গিয়েছে বাচ্চা দুনিয়া এসেছে সেক্ষেত্রে সে জীবিত বাচ্চা জন্মগ্রহণ করেছে তাহলে মৃত্যু কোনো বাচ্চা জন্মগ্রহণ করলে সে ওয়ারিস হবে না হারিসলিম আবু দাউদ বর্ণনা করেছেন আর ইবনে হেব্বান সহি বলেছেন ওয়ান আমর ইবনে সুয়াইব আন আবি হান জদ্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس للقاتل من الميراث شيء আমর ইবনে সুয়াইব তিনি তার বাবা আর তার বাবা তার দাদা থেকে বর্ণনা করেছেন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা লিল কাতিল মিনাল মিরাথ শাই হত্যাকারীর জন্য কোনো মিরাস নেই কোনো উত্তরাধিকারী নেই ছেলে যদি বাবাকে মেরে ফেলে তাহলে ওই ছেলে ওই মৃত্যু বাবার কোনো ওয়ারিস পাবে না তাহলে ওয়ারিস হওয়ার জন্যে হত্যা একটা বাধা হত্যা একটা বাধা নিকটতম থাকলে দূরের জন পাবে না এটা একটা বাধা তাহলে এই জন্যে হত্যা এমন একটা অন্যায় যার কারণে সে মাহরুম হয়ে যাবে মিরাজ থেকে এটা তার শাস্তি স্বরূপ রাহুল নাসাই অদ্দারা কুতনি হাদিসটি ইমাম নাসে এবং দারাকুতি বর্ণনা করেছেন ওয়াকাউয়াহ ইবনা আব্দুল বার ইবনা আব্দুল বার হাদিসটিকে শক্তিশালী বলেছেন বা করেছেন ওয়াসওয়াব ওয়াকফুহু আলা আমরিন আর সঠিক হলো হাদিসটি আমরের মৌকুফ হাদিস অর্থাৎ রাসুল সাল্লাহ সাল্লামের মারফু হাদিস নয় এটা মৌকুফ হাদিস সাহাবির কথা তবে নিঃসন্দেহে বা কোনো হত্যাকারী যে হত্যা করলে মিরাজ পাবে না এটা কিন্তু শরীয়তের মশালা এর মধ্যে কোনো সন্দেহ নেই উমার আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ওমর আব্দুল খাত্তাব থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি মা আহরাজ আল ওয়ালিদু আবিল ওয়ালাদু ফাহুয়া লিআসাবাতিহি মান কান ওমর ফারুক আল্লাহ নবীকে বলতে শুনেছেন যে মা আহরাজ আল ওয়ালিদু আবিল ওয়ালাদ বাবা অথবা সন্তান যা কিছুর হক রাখে মালিকানা রাখে যার তারা মালিক ফাহুয়া লি আসাবা তিমান কান সেটা তার আসাবা যারা রয়েছে আসাবা অর্থাৎ ছেলে ছেলের ছেলে বাবা তার উপরে দাদারা এরপরে চাচা চাচার ছেলেরা ভাই ভাতিজারা এরা হলো আসাবা কারণ জাবিল ফরুজ না থাকলে আসাবা পাবে রাহু আবু দাউদ নাসাই হাজটা আবু দাউদ এবং নাসে বর্ণনা করেছেন ওইবন মাজা ইবন মাজাও বর্ণনা করেছেন ওসাহবনুল মাদিনী ওইবন আব্দুল বার হাজটিকে আলিবুল মাদিনী ইমাম বুখারির শিক্ষক আর ইবন আব্দুল বার দুইজনে সহি বলেছেন ফারায়েজের যে বেশ কিছু মাসলা মাসাইল আমরা এখানে জানতে পারলাম মোট কথা আজ আমাদের সমাজে নারীদেরকে বঞ্চিত করা বাবা হজে যাবেন তার আগে ধন সম্পত্তি ছেলেদের নামে লিখে দিলেন মরে যাবেন আগে লিখে দিলেন ছেলে মেয়েদের নামে এটা পুরো অন্যায় স্ত্রীকে বঞ্চিত করা মেয়েকে বঞ্চিত করা ছেলেদের মধ্যে বঞ্চিত করা অনেক সময় দুই বিয়ে করার ফলে বড় পক্ষের ছেলে মেয়েদেরকে বা ছোট পক্ষের ছেলে মেয়েদেরকে যেভাবেই হোক বঞ্চিত করা এইভাবে আল্লাহর খরচ আল্লাহ রব্বুল আলমিন যা নির্দিষ্ট করে দিয়েছেন কোরআন ও সুন্নার মাঝে সেখানে হাত খেলা কোনো ব্যক্তির কাজ হতে পারে না এটা বড় ধরনের এক অন্যায় অবিচার আজ দেখা যায় মহিলাদের ক্ষেত্রে তাদেরকে বঞ্চিতকরণ ভাগ বন্টনের ক্ষেত্রে ওই লামসাম একটা ভাগ করে দিয়ে ওই মেয়েদেরকে দেওয়া হয় আর বাকিগুলি ছেলেরা নিয়ে নেয় বাড়ি আছে বাড়ির ভাগ মেয়েরা পাবে না বস্ত্রভিটার ভাগ মেয়েরা পাবে না তাই তাহলে ভাগ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 হাদিস নিয়ে ওয়ান আবি উমামা ইবনে সাহাল কাল খাতাবা মাইয়া ওমার রাজিয়াল্লাহ তালান ইলা আবি ওবাইদা রাজিয়াল্লাহ তালান আবু উমামা ইবনু সাহাল থেকে বর্ণিত তিনি বলেন উমার ফারুক রাজিয়াল্লাহ তালা আনহু যখন খলিফা ছিলেন তখন আমাকে লিখে দিলেন আবু ওবাইদার কাছে একটা পত্র আন্না রাসুল আল্লাহ সাল্লা সাল্লামা কাল আল্লাহ রাসুল মাউলা মাল্লা মাউলালা আবু ওবায়দা রাজিয়াল্লাহ তালা আনহু যিনি দশজন সুসংবাদপ্রাপ্ত সাহাবিদের মধ্যে একজন যার মাধ্যমে বৃহত্তর শাম বিজয় হয়েছিল অত্যন্ত এক বীর সৈনিক এবং অত্যন্ত সমরবিদ আবু বাইদা রাজি আল্লাহ তালুর কাছে উমার ফারুক রাজিয়াল্লাহ তাল চিঠি লিখলেন আবু উমামার হাতে দিয়ে লিখলেন যে আল্লাহ আল্লাহ রাসুল মাউলা মাল্লা মাউলা আল্লাহ যার কোনো ওয়ালি নেই যার কোনো ওয়ারিস নেই তার ওয়ারিস আল্লাহ আল্লাহ রাসুল অর্থাৎ কেউ যদি মারা যায় আর তার কেউ না থাকে নেওয়ার মতো ধন সম্পদ তার উত্তরাধিকার তাহলে তার সমস্ত মাল বাইতুল মালে অর্থাৎ রাজ কোষাধ্যক্ষের মধ্যে কে কি হবে সেটা জমা হবে রাজকীয় যে ভান্ডার সেখানে গিয়ে সব জমা হবে ওয়াল খাল ওয়ারিসাল্লাহ আর খাল মামা ওয়ারিস পাবে যার কোনো ওয়ারিস নেই তাহলে মামা জাবিল আর হাম তথাপিও কেউ না থাকার কারণে তার জাবিল ফরোজ বা আসাবা না থাকার কারণে সে ওয়ারিস পাবে এ হাদিসটি ইমাম আহমাদ বর্ণনা করেছেন এবং চারজনে আবু দাওয়াত ব্যতিরিকে ও হাসান তিরমিদি ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন ওসাহবনু হেব্বান ইবনু হেব্বান হাদিসটিকে সহি বলেছেন তাহলে এখানেও আমরা বুঝতে পারলাম যে যদি কেউ না থাকে একজন ব্যক্তির সব শেষ হয়ে যায় তাহলে তার ধন সম্পদ এটা কি হবে বাইতুল মালে গিয়ে জমা হবে وعن جابر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا استحل المولود ورث রাহ আবু দাউদ সাহেব হেব্বান জাবের রাজিল্লাহ থেকে বর্ণিত তিনি আল্লাহর নবী থেকে বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন নবজাত শিশু যখন ভূমিষ্ঠের সময় কাঁদবে তখন সে ওয়ারিস হবে অর্থাৎ জীবিত সন্তান যদি পৃথিবীতে আসে ওই বাচ্চাটি কি পাবে সে ওয়ারিস হবে সে উত্তরাধিকারী হবে কাঁদলেই উত্তরাধিকার হবে এমন কথা না এটা একটা আলামত যে সে জীবিত জন্মগ্রহণ করেছে তার চোখ খুলেছে বা তার হার্ট কাজ করতেছে বা সে হাঁচি দিয়েছে বা কেঁদেছে এই পৃথিবীতে আসার পরে মোট কথা যে কোনোভাবে বাচ্চাটা জীবিত জন্মগ্রহণ করেছে এরপরেই যদি মরে যায় তাহলে সে ওয়ারিস হবে আর যদি মৃত মরা যদি জন্মগ্রহণ করে তাহলে সে ওয়ারিস পাবে না যিনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন তার মৃত্যুর সময় যারা ওয়ারিস তাদেরকে জীবিত থাকতে হবে মৃত্যু ব্যক্তির মৃত্যুর সময় যারা জীবিত থাকবে তারাই ওয়ারিস পাবে তাহলে বাচ্চা বাবা মারা গিয়েছে বাচ্চা দনি এসেছে সেক্ষেত্রে সে জীবিত বাচ্চা জন্মগ্রহণ করেছে তাহলে মৃত্যু কোনো বাচ্চা জন্মগ্রহণ করলে সে ওয়ারিস হবে না হারিসলিম আবু দাউদ বর্ণনা করেছেন আর ইবনে হেব্বান সহি বলেছেন ওয়ান আমর ইবনে সোয়াইব আনা বিহান জদ্দি রাজি আল্লাহ তালা আনহকাল কাল قال رسول الله صلى الله عليه وسلم ليس للقاتل من الميراث شيء আমর ইবনে সুয়াইব তিনি তার বাবা আর তার বাবা তার দাদা থেকে বর্ণনা করেছেন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা লিল কাতিল মিনাল মিরাস শাই হত্যাকারীর জন্যে কোনো মিরাস নেই কোনো উত্তরাধিকারী নেই ছেলে যদি বাবাকে মেরে ফেলে তাহলে ওই ছেলে ওই মৃত্যু বাবার কোনো ওয়ারিস পাবে না তাহলে ওয়ারিস হওয়ার জন্যে হত্যা একটা বাধা হত্যা একটা বাধা নিকটতম থাকলে দূরের জন পাবে না এটা একটা বাধা তাহলে এই জন্যে হত্যা এমন একটা অন্যায় যার কারণে সে মাহরুম হয়ে যাবে মিরাজ থেকে এটা তার শাস্তি স্বরূপ রাহুল নাসাই দ্বারা কুতনি হাদিসটি ইমাম নাসে এবং দারা কুতনি বর্ণনা করেছেন ও ওয়াকাউয়াহ ইবন আব্দুল বার ইবন আব্দুল বার হালিস্টিকে শক্তিশালী বলেছেন বা করেছেন ওয়াসওয়াব ওয়াকফুহু আলা আমরিন আর সঠিক হলো হাদিসটি আমরের মৌকুফ হাদিস অর্থাৎ রাসুল সাল্লাহ সাল্লামের মারফু হাদিস নয় এটা মৌকুফ হাদিস সাহাবির কথা তবে নিঃসন্দেহে বা কোনো হত্যাকারী যে হত্যা করলে মিরাজ পাবে না এটা কিন্তু শরীয়তের মশালা এর মধ্যে কোনো সন্দেহ নেই উমার আবুল খতাব রাজি আল্লাহ তালান কালা তো রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম ইয়াকুল উমার আবুল খতাব থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি মা আহরাজ আল ওয়ালিদু আবিল ওয়ালাদু ফাহুয়ালি আসাবাতিহি মানকান ওমার ফারুক আল্লাহ নবীকে বলতে শুনেছেন যে মা আহরাজ আল ওয়ালিদু আবিল ওয়ালাদ বাবা অথবা সন্তান যা কিছুর হক রাখে মালিকানা রাখে যার তারা মালিক ফাহুয়া লি আসাবাতি মানকান সেটা তার আসাবা যারা রয়েছে আসাবা অর্থাৎ ছেলে ছেলের ছেলে বাবা তার উপরে দাদারা এরপরে চাচা চাচার ছেলেরা ভাই ভাতিজারা এরা হলো আসাবা কারণ জাবিল ফরুজ না থাকলে আসাবা পাবে রাহু আবু দাউদ নাসাই হাজটা আবু দাউদ এবং নাসাই বর্ণনা করেছেন ওয়াইবনু মাজা ইবনু মাজাও বর্ণনা করেছেন ওসাহবনুল মাদিনী ওইবনা আব্দুল বার হাদিসটিকে আলী আব্দুল মাদিনী ইমাম বুখারির শিক্ষক আর ইবনা আব্দুল বার দুইজনে সহি বলেছেন ফারায়েজের যে বেশ কিছু মাসলা মাসাইল আমরা এখানে জানতে পারলাম মোট কথা আজ আমাদের সমাজে নারীদেরকে বঞ্চিত করা বাবা হজে যাবেন তার আগে ধন সম্পত্তি ছেলেদের নামে লিখে দিলেন মরে যাবেন আগে লিখে দিলেন ছেলে মেয়েদের নামে এটা পুরো অন্যায় স্ত্রীকে বঞ্চিত করা মেয়েকে বঞ্চিত করা ছেলেদের মধ্যে বঞ্চিত করা অনেক সময় দুই বিয়ে করার ফলে বড় পক্ষের ছেলে মেয়েদেরকে বা ছোট পক্ষের ছেলে মেয়েদেরকে যেভাবেই হোক বঞ্চিত করা এইভাবে আল্লাহর খরচ আল্লাহ রব্বুল আলমিন যা নির্দিষ্ট করে দিয়েছেন কোরআন ও সুন্নার মাঝে সেখানে হাত খেলা কোনো ব্যক্তির কাজ হতে পারে না এটা বড় ধরনের এক অন্যায় অবিচার আজ দেখা যায় মহিলাদের ক্ষেত্রে তাদেরকে বঞ্চিত করণ ভাগ বন্টনের ক্ষেত্রে ওই লামসাম একটা ভাগ করে দিয়ে ওই মেয়েদেরকে দেওয়া হয় আর বাকিগুলি ছেলেরা নিয়ে নেয় বাড়ি আছে বাড়ির ভাগ মেয়েরা পাবে না বস্ত্র ভিটার ভাগ মেয়েরা পাবে না তাই তাহলে ভাগ করে সেটার সমমূল্য মান অন্য জায়গায় তাদেরকে দিয়ে দাও অর্থ দিয়ে দাও ছেলেদের জন্যে যা হবে ছেলেদের হাফ মেয়েরা পাবে আজ সম্পত্তি বন্টন নিয়ে অনেক কথা উঠেছে আজ সমধিকার চাই মেয়েরা আমরা বলবো মা ও বোনেরা মহান রব্বুল আলমিন আপনাদেরকে তো সমধিকার দেয় নাই বরং কিছু ক্ষেত্র রয়েছে যেখানে ছেলেদের চেয়ে তো অনেক বেশি অধিকার দিয়েছে একজন মেয়ে মানুষ সে মেয়ে হতে পারে সে বউ হতে পারে সে মা হতে পারে তাহলে একজন মেয়েকে কি হক দিয়েছে একজন স্ত্রীকে কি হক দিয়েছে একজন মাকে কত উপরে রাখা হয়েছে এটা আমাদের জানা দরকার নিঃসন্দেহে একজন মেয়ে মানুষ যখন বিয়ে হয়ে যায় তার সমস্ত দায় দায়িত্ব স্বামীর উপরে চলে যায় সেই মেয়ে যদি কোটিপতিও হয় তার একজাররা খরচ করা তার উপরে জরুরি না তার খাওয়া পড়া থাকা চলা চিকিৎসা শিক্ষা দীক্ষা এভরিথিং সব কিছু ওই স্বামীকে বহন করতে হবে ওই ছেলেটাকে বহন করতে হবে পুরুষের উপরে সবকিছু দায়িত্ব তখন সম খরচের ক্ষেত্রে অর্থের ক্ষেত্রে সমান হওয়া তো সম্ভব না আমরা বিদের আগে আপনাদেরকে বলবো ফারায়েজ বিষয়ে বিস্তারিত জানুন এবং আপনার এই ব্যাপারে আপনার যার যার অধিকার আপনারা বুঝিয়ে নিন এটা হবে আমাদের দাবি দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত এটি উত্তম অর্থনীতি অর্থনীতি সর্বোৎকৃষ্ট বাণিজ্য নীতি বাণিজ্য নীতি সঠিক লেনদেন বৈধ উপায়ে বড় লাভ ইসলামী অর্থনীতি কত সুন্দরভাবে নূতন যুগেতে সফলতা অর্জন করেছে জানার জন্য দেখুন ইসলামী অর্থনীতি প্রতি সোমবার বুধবার ও শনিবার রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি পাথর সুরা ইখলাস হল ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা সুরা ইখলাস হলো লিটমাস টেস্ট ঈশ্বরকে জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত নম্বর এক থেকে চার কল আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ হুসামাদ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন লামে আলেদ ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি কুফুয়ান আহাদ এবং তার সমতুল্য আর কোনো কিছুই নাই সহি বুখারিতে উল্লেখ করা আছে ছয় নম্বর খণ্ডে কিতাবুল ফাজাইলে কোরআন অধ্যায় নম্বর তিরিশ হাদিস নাম্বার পাঁচশো তেত্রিশ নবীজি সাল্লি সাল্লাম বলেছেন সুরা ইখলাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হল আহাদ তিনি একক দ্বিতীয় হল সামাদ তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হল লাম ইয়ালিদ পলাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হলো ওয়ালামে কুল্লাহ কুফন আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরা ইখলাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর বাংলা